আনাস ইবনু মালিক রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন জনৈক স্থূলদেহ বিশিষ্ট আনসারি নাবি সাল্লাহ সাল্লাম এর নিকট আরজ করলেন আমি আপনার সঙ্গে জামাতে সালাত আদায় করতে পারি না তিনি নবী সাল্লাহ সাল্লাম এর উদ্দেশ্যে খাবার তৈরি করে তাকে দাওয়াত করে নিজ বাড়িতে নিয়ে এলেন এবং একটি চাটাইয়ের এক অংশে কোমল ও পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে পানি ছিটিয়ে তা বিছিয়ে দিলেন তখন তিনি অর্থাৎ নবী সাল্লাহ সাল্লাম এর উপরে দুরাকাত সালাত আদায় করলেন ইবনু জারুদ রহমতুল্লা আলহি আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহকে জিজ্ঞেস করলেন নবী সাল্লাহ সাল্লাম কি চাষদের সালাত আদায় করতেন আনাস রদিল্লাহ আলাহু বললেন সেদিন বাদে অন্য সময় তাকে এ সালাত আদায় করতে দেখিনি